বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহম বারিক আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা বারাক্ত আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আসসালামু আলা রাসুলিল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে অতি সংক্ষেপে কিছু কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টির নাম হল জনবী অবস্থায় রোজা রাখার ইচ্ছা পোষণ করা বৈধ জনবী অবস্থায় রোজা রাখার ইচ্ছা পোষণ করা বৈধ عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت قد كان رسول الله صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان وهو جنب من غير حلم من غير حلم فيغتسل ويصوم صحيح الامام مسلم و وأيضا صحيح الإمام البخاري واللفظ للإمام مسلم এই হাদিসটির অর্থ হলো এই যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রিয়তমা সহধর মিনি উম্মুল মমিনিন আয়েশা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রমাজান মাসে আল্লাহর নবী সাল্লাহ আলিহাসাল্লামের স্বপ্নদোষ ব্যতীত স্ত্রীর সহবাসের কারণে জনবী অবস্থায় সুবহে সাদেক অতিক্রম করে প্রভাতে উপনীত হতেন অতপর তিনি গোসল করতেন এবং রোজাও পালন করতেন এই হাদিসটি শাহী মুসলিমের মধ্যে পাওয়া যেতে পারে হাদিস নাম্বার উনআশি হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো নয় এবং শাহী বোখারির মধ্যে ওই হাদিসটি দেখতে পারা যায় হাদিস নাম্বার বা হাদিস নম্বর এক হাজার নশো ত্রিশ তবে হাদিসের শব্দগুলি শাহী মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিসে আমরা একটি শব্দ পাচ্ছি যে শব্দটিকে জনবি বলা হয় আর জানাবা বলা হয় ওই অবস্থাকে যেই অবস্থায় সহবাসের কারণে অথবা বীর্যপাতের কারণে গোসল অজীব হয় সহবাসের কারণে বা বীর্যপাতের কারণে গোসল ফরজ হওয়ার বিষয়টিকে জানা বা বলে আর যার সঙ্গে এই অবস্থাটি সংযুক্ত হয় তাকে জুনবি বলে সুতরাং জনবী অবস্থায় রোজা রাখার ইচ্ছা পোষণ করা বৈধ এই হাদিসটির দ্বারা বোঝা যায় যে জনবী অবস্থায় রোজা রাখার নিয়াত করা জায়েজ সুতরাং আপনি যখন সহবাস করবেন রাত্রে সহবাস করার পর হয়তো গোসল করলেন না আর সময় দেখছেন খুব কম রয়েছে গোসল করতে গেলে হয়তো সাহারি খেতে পাবেন না তো এই ক্ষেত্রে আপনি সাহারি খেয়ে নেবেন পরে গোসল করে নামাজ পড়বেন তাহলে এই হাদিস থেকে যে সমস্ত উপদেশ আমরা পাচ্ছি বা শিক্ষণীয় বিষয় পাচ্ছি সেগুলির মধ্যে থেকে এক নম্বর বিষয় হলো এই যে জনবী অবস্থায় রোজা রাখার ইচ্ছা মনের মধ্যে পোষণ করা বা মনের মধ্যে রোজা রাখার নিয়াত করা বৈধ দুই নম্বর বিষয় হচ্ছে এই যে স্ত্রী সহবাসের পর পবিত্র হওয়ার আগে সকাল হয়ে যাওয়ার ভয় থাকলে জনবী অবস্থায় সাহারি খেয়ে রোজার নিয়াত করে নেওয়া বৈধ তো তাই বলা হয় যে একই একই অবস্থা হায়েজ ও নিফাসগ্রস্ত নারীদের সুতরাং ফজর হওয়ার পূর্বেই যদি তারা পবিত্র হয়ে যান তাহলে গোসল না করেই রোজা রাখার ইচ্ছা মনের মধ্যে পোষণ করে নিবে নিবেন এবং নিয়াত করে নিবেন তবে জেনে রাখা দরকার যে আমরা যখন রাত্রে নিয়ত করে ফেলব ধরেন এসার পরেই বা মগরবের পরেই নিয়ত করলাম যে আমি আগামী দিনে রোজা রাখব মানে এই দিনেই মানে সকাল হওয়ার পর যে দিন আসছে সেই দিনে রোজা রাখবো এই নিয়তটি করে নেওয়ার পর কেউ যদি সহবাস করে জুনবি হয়ে যায় বা কাউরি স্বপ্নদোষ হয় বা পানাহার করে তাহলে কোনো অসুবিধা নাই শুভ সাদেক বা ফজরের আভা প্রকাশ পাওয়ার পূর্বে পূর্বে এই খাওয়া দাওয়ার কাজ সহবাসের কাজ আর পানাহারের কাজ বন্ধ করে দিতে হবে তাহলে রোজা হয়ে যাবে তারপরে যখন ফজর শুভ সাদেক হয়ে যাবে তখন আপনি গোসল করে নামাজ পড়তে পারেন এতে আপনার রোজার কোনো অসুবিধা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত أنت نور الله فجر جئت بعد العسر يسرا ربنا